সমাজে কতকগুলি কর্মকাণ্ড আমরা দেখতে পাই যে সমস্ত কর্মকাণ্ডগুলি ইসলামের আওতার বাইরে পড়ে যায় এই জন্য আমি বলি যে মহরম মাসে মুসলিম সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক গ্রুপ আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী মহরম মাসে বেশি বেশি রোজা রাখা চেষ্টা করে এবং আশুরার দিনে বা নয় তারিখে মহরম মাসের নয় তারিখে এবং দশ তারিখে বা শুধু দশ তারিখে রোজা রাখে তো এগুলো করে এই জন্য যে নির্ভরযোগ্য হাদিসের দ্বারা এই সমস্ত বিষয়গুলি সাব্যস্ত হয়েছে সুতরাং মহরম মাসে বেশি বেশি রোজা রাখা আসুরার রোজা রাখা বা মহরম মাসের নয় তারিখে রোজা রাখা মহাপুণ্যের কর্ম মহা পুণ্যের কাজ সুতরাং আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এটা হচ্ছে নির্ভরযোগ্য দলিলের আলোকের বিষয় কিন্তু মুসলিম সমাজের মধ্যে কতকগুলি লোককে দেখা যায় যারা এমন কতকগুলি কর্ম কাণ্ড করে থাকে যে ওলি ইসলামের আওতায় পড়ছে না ধরেন নিজেকে মারা নিজের বুকে থাবা দেওয়া নিজের কাপড় চোপড় ছেড়ে ছিঁড়ে দেওয়া তাজিয়া নির্মাণ করা তাজিয়া নিয়ে সে ঘোরা গ্রামে গ্রামে ঘুরে ঘোরাফেরা করা আর মাতম করা লাঠি খেলা তরবারি খেলা ঝান্নি খেলা ইত্যাদি যে সমস্ত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি কতকগুলি মুসলমানের মধ্যে এই মহারম মাসে তো এই কর্মকাণ্ডগুলির কোনো দলিল প্রমাণ নেই সুতরাং সম্মানিত মুসলিম সমাজ এগুলি বর্জনীয় যে বিষয়টির প্রমাণ নেই নির্ভরযোগ্য হাদিসে বা পবিত্র কোরআনে সেই বিষয়টিকে ধর্মের অঙ্গ হিসাবে আমরা গ্রহণ করতে পারি না যে বিষয়টির প্রমাণ নেই পবিত্র কোরআনে বা নির্ভরযোগ্য হাদিসে সেই বিষয়টিকে আমরা ধর্মের অংশ বানিয়ে নিতে পারি না সুতরাং আমরা প্রকৃত ইসলামের অনুগামী হব প্রকৃত ইসলাম মেনে চলার চেষ্টা করব আর ইসলাম ইসলামের মধ্যে যে সমস্ত বিষয়গুলিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলামের দোহাই দিয়ে সেগুলি বর্জন করতে হবে কেন যে প্রকৃত ইসলামের অংশ নাই তো আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই আর দুনিয়াতে এবং আখেরাতে সুখময় জীবন লাভ করতে চাই তাহলে প্রকৃত ইসলামের অনুগামী প্রকৃত ইসলামের অনুগামী হতে হবে আর সমস্ত প্রকারের বিদা বর্জন করতে হবে ইসলামের রূপকে বিকৃত করা চলবে না ইসলামের ইসলামের যে প্রকৃত রূপ রয়েছে সেই রূপটিকে চেঞ্জ করে দেওয়া যাবে না কেননা এই অনুমতি আমরাকে আল্লাহ তদীয় রাসুল দেননি আর ধর্ম হিসাবে যে কোনো কর্ম আমরা সম্পাদন করব তার পিছনে দলিল প্রমাণ আছে কি না এটা দেখতে হবে কেন যে সুরা সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন আমলাহম সুরাকা সারউল আহমিনাদ্দিন মা দামি আদাম বেহিল্লা তাদের কি এমন কতকগুলি বাতিল মাবুদ রয়েছে আল্লাহর অংশীদার হিসাবে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর অনুমতিকে বাদ দিয়ে আল্লাহর উপদেশ বাদ দিয়ে নিজে শরীয় জারি করবে এইরকম কি আছে তাদের এটা নাই আল্লাহ তালা এটা গ্রহণ করবেন না সুতরাং আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো এবাদত বা ইসলাম ধর্মে কোনো বস্তু ঢুকিয়ে দেওয়া বৈধ নয় সুতরাং ইসলামকে পরিষ্কার রাখব প্রকৃত ইসলামকে আমরা মেনে চলার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের আমাদের শান্তির পথ এটাই হচ্ছে আমাদের কল্যাণের পথ আর এটাই হচ্ছে সেই পথ যেই পথে আমাদেরকে অটল থাকতে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমরা আল্লাহ রাসুলের অনুসরণ করব আর আল্লাহ রাসুলের ওপরে আমরা নিজে থেকে কিছু বাড়িয়ে বলবো না এখন কেউ যদি বলে যে আল্লাহ রাসুল তো নিষেধ করেননি মাতন করতে তো আপনি কেন নিষেধ করছেন তো এর উত্তর হলো এই যে নিষেধ আছে কি না এটা দেখতে হবে না দেখতে হবে প্রমাণ আছে কি না মাতমের প্রমাণ আছে কিনা যদি না থাকে সেটা বর্জনীয় আর যদি থাকে সেটা গ্রহণযোগ্য তাহলে প্রকৃত ইসলাম ধর্মে মাতমের কোন দলিল নেই তাই এই মাতম করা তাজিয়া বানানো এবং তাজিয়ে করা তাজিয়া করা এগুলো বর্জন করতে হবে সম্মানিত মুসলিম সমাজ কেন যে এগুলোর পেছনে ইসলামের কোনো দলিল নাই এই জন্য আমরা বর্জন করব আর প্রকৃত ইসলাম মেনে চলার চেষ্টা করব প্রকৃত ইসলামের দ্বারা আপনি দুনিয়াতে এবং আখেরাতে সুখ শান্তির জীবন লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত